শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর বিদ্রোহী শিল্পীদের কণ্ঠে বর্তমান প্রেক্ষাপট নিয়ে এবারের অডিও অ্যালবাম কোরআনের আইন অ্যালবামটির গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ওসমান গনি আল মুজাহিদি ইব্রাহিম আল হাদি ইব্রাহিম বিন ইউসুফ ও কে এম ফয়জুল্লাহ অ্যালমটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এইচ এম ইব্রাহিম বিন ইউসুফ ও মাইনুল ইসলাম অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন প্রদীপ শিল্পগোষ্ঠী Charmonai Barishal mobile zero one seven two five one three three zero six zero আর উপস্থাপনায় ছিলাম আমি এইচ এম মাইনুল ইসলাম আল্লাহ হাফেজ